শিরশির ঝিরঝির ঢেউয়ের মতো মিষ্টি চাঁদের রাত শেষে মুয়াজিন আজান দিচ্ছে নামাজে যাবে না নামাজি যে মুসলমানের পরিচয় তবে আর আলসেমি নয় শিরশির মুচির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনেছ কি কেউ গা শিরশির মুখ ঝিরঝির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনে ছকি কেউ রাত উজালা তারার মধুর আজান এলো ভেসে রাত উজালা মেলা চাঁদের হাসি শেষে মুয়াজিনের কণ্ঠে মধুর আজান এলো ভেসে আজান এলো ভেসে কাশির শির মুচির চির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনে চোখে কেউ গাশির শির মুচির চির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনে চোখে কেউ মুয়াজ্জিনের আয়ের সবুজ অবুজ তোরা খোলে রে এবার দোর মুয়াজ্জিনের আজান বলে রাত বুঝ অবুঝ তোরা খোল রে এবার দোর খোল রে এবার দোর গা মুখ পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনেছ কি কেউ গা মুখ পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনেছ কি কেউ মিনার থেকে ডাক এসেছে আয় ছুটে আয় মিরাজ হবে খোদার সাথে সময় মিনার থেকে ডাক এসেছে আয়ের ছুটে আয় মিরাল হবে খুদার সাথে সময় বয়ে যায় সময় বয়ে যায় পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাধ্যম শুনে চকি কেউ গা শির মুখ ঝিরঝির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাধ্যম শুনে চকি কেউ পাক পাকালির কিচির মিচির ফুল রোজায় মুসলমানের হয় যে পরিচয় পাক পাকালির কিচির মিচির ফুলের সুবাস পায় নামাজ রোজায় মুসলমানের হয় যে পরিচয় হয় যে পরিচয় গাছির শির মুচির ঝির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনে চকি কেউ গাছির শির মুচির ঝির পবন নদীর ঢেউ সেই নদীতে সুরের মাতম শুনে চকি কেউ সেই নদীতে সুরের মাধ্যম শুনেছ কি কেউ সেই নদীতে সুরের মাধ্যম শুনেছ কি কেউ সেই নদীতে সুরের মাধ্যম শুনেছ কি কেউ